যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমা যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমা যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমা যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান পাটা পোতা ঘষা ঘষি দফা সারা মরিচের নেতাদের গতি কাম সারায় আমাদের পাটা পোতা ঘষা ঘষি দফা সারা মরিচের নেতাদের গতি কাম সারায় আমাদের রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে জল আসে জল যায় বাড়ে শুধু গুলশান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চাই দরদের কথা শুনে হাত তুলে দেই সাই আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চাই দরদের কথা শুনে হাত তুলে দেই সাই বড় নেতা ছোট নেতা হাফ নেতা পাতি নেতা বড় নেতা ছোট নেতা হাফ নেতা পাতি নেতা বড় নেতা ছোট নেতা হাফ নেতা পাতি নেতা সকলেরই মুখে শুনি পীড়িতের জয় গান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান স্বাধীনতার ফল ওরা ঘরে ঘরে পৌঁছায় ছোবড়াটা আমাদের রসটুকু ওরা খায় স্বাধীনতার ফল ওরা ঘরে ঘরে পৌঁছায় ছোবড়াটা আমাদের রসটুকু ওরা খায় মানুষের মুখে হাসি বাসি কথা রাশি রাশি মানুষের মুখে হাসি বাসি কথা রাশি রাশি মানুষের মুখে হাসি বাসি কথা রাশি রাশি বলে ওরা শুনে শুধু দিদি আর ভাই যান যে যাই লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমা যে যাই লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমা যে যাই লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমা যে যাই লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমা যে যাই লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান যে যাই লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান